এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি সৃজন করেছেন অপরূপ এই বসুন্ধরা যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে মনোনীত করেছেন একটি জাতির পরিচয় বহন করে তার নিজস্ব সংস্কৃতি যে জাতির সংস্কৃতি যত উন্নত সে জাতি তত সভ্য ও উন্নত অপসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ আমাদের দেশ আকাশ ছোঁয়া সংস্কৃতি ইসলামী সংস্কৃতিকে তিলে তিলে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ইসলামের ইতিহাস ঐতিহ্যকে চিরতরের জন্য নিঃশেষ করে দিচ্ছে হিন্দুয়ানি অপসংস্কৃতির বিষ বলে পুরে ছারখার হচ্ছে এদেশের যুব সমাজ যুব সমাজকে সভ্য সংস্কৃতি ও মার্জিত কিছু উপহার দিতে এবং সুস্থ সংস্কৃতির দাওয়াত বিশ্বের দ্বারে পৌঁছে দিতে উপস্থিত হয়েছে আলোর মিনার শিল্পী কাফেলা প্রিয় শ্রোতা বন্ধুরা রমজান মাস একটি পবিত্র মাস যে মাসে মহান রব্বুল আলামিন তার বান্দাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে খুলে দেন জান্নাতের দরজা যে মাসে মহান প্রভু তার বান্দাদের নেকির পাল্লা ভারী করে দেন সত্তর গুণ সেই পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে রফিকুল ইসলাম রফিকের কথা ও সুরে আলোর মিনার শিল্পী কাফেলার এবারের আয়োজন এলো মাহে রমজান তাহলে শুনুন আলোর মিনার শিল্পী কাফেলার মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীতের অ্যালবাম এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান এলো মাহেরম রমজান জেগে উঠে দাও গো সারা জেগে উঠে দাও গো সারা সকল মুসলমান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান রহমতেরই বাণী নিয়ে এলো খুদার পথে সবাই চলো রহমতেরই বাণী নিয়ে এলো খুদার পথে সবাই চলো রহমতেরই বাণী নিয়ে এলো খুদার পথে সবাই চলো ক্ষমা করে দিবেন তোমায় ক্ষমা করে দিবেন তোমায় ক্ষমা করে দিবেন তোমায় প্রভু মেহরবান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান রমজানের ওই প্রতি রাতে রহম জোরে আরো সতে রমজানের প্রতি রাতে রহম জোরে আরস হতে রমজানের প্রতি রাতে রহম জোরে আরস হতে আগুন থেকে মুক্তি পেতে আগুন থেকে মুক্তি পেতে আগুন থেকে মুক্তি পেতে কর প্রভু গুণগান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এ মাসে রহমত দিলেন ঢেলে জান্নাত প্রভু দিলেন খুলে এ মাসে রহমত দিলেন ঢেলে জান্নাত প্রভু দিলেন খুলে এ মাসে রহমত দিলেন ঢেলে জান্নাত প্রভু দিলেন খুলে জীবন গর ইবাদতে জীবন গড় ইবাদতে জীবন গড় ইবাদতে জন্নত পাবে স্থান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান জেগে উঠে দাও গো সারা জেগে সকল মুসলমান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান